ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ রাজার বাগি দেওয়ান বাগি ভণ্ড আছে কত মুসলমানদের ইমান হরণ করছে অবিরত রাজার বাগি দেওয়ান বাগি ভণ্ড আছে কত মুসলমানদের ইমান হরণ করছে অবিরত প্রতিরোধে করতে হবে শৃঙ্খল পরিবেশ প্রতিরোধে করতে হবে শৃঙ্খল পরিবেশ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ পীরের নামে ব্যবসা করে এসব ভণ্ডরা কোন সেলুবে যায় সেথায় ভালো নারীরা পীরের নামে ব্যবসা করে এসব ভণ্ডরা কোন সে যায় সেথায় ভালো নারীরা সব হারিয়ে চুকের পানি ফেলে অবশেষ সব হারিয়ে চুকের পানি ফেলে অবশেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ ভণ্ডপের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ডপীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ লাল সালু আর নীল সালুতে কত দয়াল বাবা টের পাবে যেদিন প্রভু দিবেন তোরে থাবা লাল সালু আর নীল সালুতে কত দয়াল বাবা টের পাবে যেদিন প্রভু দিবেন তোরে থাবা সঠিক পথে না চলিলে জীবন হবে শেষ সঠিক পথে না চলিলে জীবন হবে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ দিনে দিনে বাড়ছে শুধুই দুঃখ আর ক্লেশ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ ভণ্ড পীরের ভণ্ডামিতে ভরে গেছে দেশ তাই তো সোনার বাংলাদেশটা হয়ে যাচ্ছে শেষ